ইবনু উমর রদিল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন গায়েবের চাবি হলো পাঁচটি যা আল্লাহ ছাড়া কেউ জানে না এক কেউ জানে না যে আগামীকাল কি ঘটবে দুই কেউ জানে না যে আগামীকাল সে কি অর্জন করবে তিন কেউ জানে না যে মায়ের গর্ভে কি আছে চার কেউ জানে না যে সে কোথায় মারা যাবে পাঁচ কেউ জানে না যে কখন বৃষ্টি হবে